ইউনিভার্সাল ভিশন সত্য সত্যই আমি বলি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাত বিষয়ক ছোট্ট আলোচনায় মহান রাব্বুল আলমিন আল কোরআনে ঘোষণা করেছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারাই আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমগ্র জীবনের মধ্যে রয়েছে মুসলিম উম্মা বরং সমস্ত মানবতার জন্য আদর্শ রাসুল সাল্লা সাল্লামের জীবনীটা কি বলা হয় সিরাত এই আয়াতে আমাদের সামনে স্পষ্ট করেই ব্যক্ত করা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আমাদের জন্য আদর্শ তাহলে আমাদেরও জীবনের প্রত্যেকটা ক্ষেত্র রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়নেরই ক্ষেত্র এবং এই জন্যেই সুরা হাসরের মধ্যেও আল্লাহ তালা সেটি আরও প্রকট করে তুলেছেন যখন তিনি বলেছেন ওয়ামা আতাকুমুর রাসুল উফা খুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন যে আদর্শ যে জীবন বিধান যে পদ্ধতি ইত্যাদি তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন যত কাজ কর্ম চেতনা চিন্তা আমল যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা সর্বতোভাবে বর্জন করো তাহলে এই যে করণীয় আর বর্জনীয় এটা নির্ধারণ করতে হবে কিন্তু সিরাত নবী সাল্লা সাল্লামের আলোকে আল্লাহ তালা তো রাসুল সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন সারা বিশ্বের গাইডেন্স হিসাবে হেদায়ত হিসাবে রাসুল সাল্লাহ সাল্লামের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তাকে বলা হয় রেসালাতের দায়িত্ব এর জন্য তিনি হচ্ছেন রাসুল ওমা মোহাম্মদুন ইল্লা রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো রাসুল ছাড়ার কিছু নন তাহলে তার উপর ছিল রেসালাতের দায়িত্ব সেটি তিনি তার উপর যখন প্রথম ওহি নাজিল হয়েছে সে থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে দায়িত্ব তিনি পালন করেছেন অতএব রাসুল সাল্লা সাল্লামের সমগ্র জীবন বিশেষ করে ওহিনাজিলের পর থেকে তার মাক্কি এবং মাদানী জীবন সিরাতুন্নবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সেটি আজকে আমাদের জানতে হবে এজন্যে যাতে কোরআন আমরা ভালো করে বুঝি রাসুল সাল্লা সাল্লাম এর জীবনী বোঝা ছাড়া জীবনী অধ্যয়ন করা ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন হচ্ছে একটা গাইডলাইন মূলনীতি কোরআন হচ্ছে একটা মূল সংক্ষিপ্ত মেথড যার এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের সিরাত রাসুল সাল্লা সাল্লামের সিরাত আমরা কোন মাসে চর্চা করব কোন দিন চর্চা করব আজকে প্রশ্নগুলো দেখা দিয়েছে আমাদের সমাজের কিছু ভুল প্র্যাকটিসের কারণে রবিউল আউয়াল মাস আসলেই আমাদের সিরাতুন্নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা মনে হয় অন্য মাসেও আমরা ইবাদত করি সবই ঠিক আছে কিন্তু সিরাত চর্চার যেন ধুম পড়ে যায় এই মাসে রাসুল সাল্লা সাল্লামকে ঘিরে নানামুখী কর্মকাণ্ড এই মাসে পরিচালিত হয় একটা দিবসকে কেন্দ্র করে এটা হচ্ছে সেটি হচ্ছে বারোই রবিল কিছু কিছু ঐতিহাসিকের মতে রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছিল বারোই রবিল আউ্ল হাদিসে কিন্তু সেটা স্পষ্ট আকারে বা অস্পষ্ট আকারে কোনোভাবে আসেনি হাদিসে এসেছে ইয়ামুল ইথনাইন অর্থাৎ সোমবারে রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছিল সোমবারে তার মৃত্যুও হয়েছিল এবং সোমবারে তার উপর ওহিন আজল হয়েছিল এই কারণে রাসুল সাল্লাহ সাল্লাম সোমবারে সিয়ামও পালন করতেন কিন্তু বারোই রবিল আউ্য়াল তার জন্ম হয়েছিল এই ইনফরমেশন তিনি দেননি এবং সত্যিকার অর্থে কোন সাহাবিও এটা বলেননি ওলামাইকেরাম রাসুল সাল্লা সাল্লাম এর জন্ম কবে হয়েছিল তা নিয়ে অনেক এখতলাফ করেছেন কে বলেছে তার জন্ম হয়েছিল সফর মাসে কারো মতে রবিউল মাসে কারো মতে শাহবান মাসে কারো মতে রমাদান মাসে এরকম এখতলাফ কিন্তু আছে আবার অনেকের মতে তার জন্ম হয়েছিল নয় রবিলাউয়াল কারো মতে বারোই রবিলাউয়াল আল্লামা সফিউর রহমান মোবারকপুরী যিনি একজন খুবই প্রখ্যাত মুসলিম স্কলার ভারতের তিনি কিন্তু আর রাহেক আল মাহতুম গ্রন্থে চমৎকারভাবে এ মতগুলো তুলে ধরেছেন এবং তিনি বারোই রবিউল ভিন্ন আরেকটি তারিখকেই তিনি কিন্তু প্রাধান্য দিয়েছেন যাই হোক যেহেতু রাসুল সাল্লাহ সালামের জন্ম হয়েছিল এটা বিশ্বের জন্য একটা বড় ধরনের রাহমা মার্সি বিশ্বের জন্য একটা ভাগ্যের দিন বলে অনেকে কনসিডার করছেন এবং সে আলোকে তারা অনেকে এটাকে উৎসবের দিন বানিয়ে নিয়েছেন এই দিনটিকে ঘিরে নানা ধরনের কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত হয়েছে যেমন জাশ্নে জুলুস তারপরে আনন্দ মিছিল উৎসব মিছিল ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠান ইত্যাদি নানা ধরনের কর্মকাণ্ড এই সমাজে প্রচলিত হয়েছে প্রচলিত বা উদ্ভাবিত এ শব্দটা আমরা ব্যবহার করছি বোঝানোর জন্য এগুলো উদ্ভাবিত বিষয় এই আমলগুলো রাসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশা ছিল না সাহাবাদের যুগেও ছিল না তাবেদের যুগেও ছিল না রাসুল সাল্লা সাল্লাম উদ্ভাবিত বিষয় সম্পর্কে কিন্তু স্পষ্ট করে বলে গেছেন দিনের মধ্যে দিনের নামে সবের কাজ হিসাবে প্রচলিত যে কোনো ধরনের সামাজিক কাজ হোক অর্থনৈতিক কাজ হোক যদি দিনের নামে দিনের কর্মকাণ্ড হিসেবে পরিচালিত হয় পরিপালিত হয় তিনি কিন্তু সেগুলোকে নব উদ্ভাবিত বলেই চিহ্নিত করে গেছেন এবং সাবধান করে গেছেন এই ধরনের নব উদ্ভাবিত বিষয় দিনের নামে চালু করা যাবে না দিনের দলিল ছাড়া তিনি বলেছেন ইয়াকুম ও মোহদাসাতিল ফা ফাইন্না কুল্লা মহদাসাতিন বেদাহ ও কুল্লা বেদাতিন দলালা সাবধান তোমরা দিনের মধ্যে নব নব উদ্ভাবিত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকবে এগুলোকে পরিত্যাগ করবে কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় বেদা এবং প্রত্যেক বেদা এটা জাহান্নামের দিকে নিয়ে যায় এটা একটা বিষয় তাহলে এই দিবসকে ঘিরে আবেগ বশীভূত হয়ে দলিলের শরণাপন্ন না হয়ে মনের মাধুরী মিশিয়ে মানুষ অনেক রেওয়াজ চালু করেছে যেগুলোকে ধর্মীয় রঙও দেওয়া হয়েছে অথচ ধর্মের সাথে এগুলোর কোনো ন্যূনতম সম্পর্ক নেই এটা একটা দিক আবার আমাদের অনেকেই যেহেতু একটা দিবসকে ঘিরে অনেক বেদাত হয়েছে অতএব সেটার জন্য কোনো সুন্দর কোনো অনুষ্ঠান দেয়া যায় কিনা সে হিসাবে সিরাত নবী চর্চার জন্য এই দিবস অথবা এই মাসকে তারা খাস করেছেন অথবা এই মাসে তারা আলোচনা ওপেন রেখেছেন তো এখানে এখানে যদি এটাকে খাস তারা সত্যিকারভাবে না করে থাকেন তাহলে কোনো হয়তো আমরা বলবো যে এই মাস হোক অন্য মাস হোক আলোচনা করার সুবিধা নেই কিন্তু যদি এই মাসকে খাস করা হয় তাহলে সেটাও শুদ্ধ নয় কারণ রাসুল সাল্লা সাল্লাম এই বিশ্বের জন্য আশীর্বাদ ছিলেন আমাদের জন্য রাহমাত তল্লিল আলামিন ছিলেন এইটা প্রতি মাসে প্রতিদিন জীবনের প্রত্যেকটা অংশে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে অতএব রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত চর্চাকে পৃথিবীর কোন একটা জায়গার সাথে যেমন খাস করা যাবে না একটা মাসের সাথে খাস করা যাবে না একটা দিনের সাথে খাস করা যাবে না একটা বারের সাথে খাস করা যাবে না একটা সালের সাথেও খাস করা যাবে না তিনি ইউনিভার্সাল রাহমাত্তাল্লীলা আলমিন আল্লাহ তো সেটা বলেই দিয়েছেন অতএব পৃথিবীর সকল ভূখণ্ডের সকল মানুষের জন্য তিনি রাহমাহ সকলের কাছেই তিনি মেসেজ নিয়ে প্রেরিত হয়েছেন প্রত্যেক মাস প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন প্রত্যেক বছর তিনি আমাদের কাছে আদর্শ হিসাবে থাকবেন তার সিরাত চর্চা এটা সিরাত চর্চার নামে শুধু বই পড়লে হবে না অথবা সেমিনার করে আলোচনা করলে হবে না অথবা শুধু সিরাতের ক্লাসগুলো নিলেও হবে না সিরাত চর্চার আসল স্বরূপ হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই মহান ব্যক্তির সন্নাকে পরিপালন করা অতএব আসুন আমরা সিরাতনবী চর্চা এর মধ্যে রবিল আউ্বালকে খাস না করি এবং বারোই রবিল আউ্বাল দিনকেও খাস না করি যে সমস্ত অনাকাঙ্ক্ষিত উদ্ভাবিত নবপ্রচলিত কর্মকাণ্ড আজকে মুসলিম সমাজকে গ্রাস করেছে এবং ভুল পথে পরিচালিত করছে আসুন আমরা পড়াশোনা করি আলোকিত হই এবং সেগুলোর আলোকে এগুলোকে চিহ্নিত করি আমরা দিনকে শুধু সন্ন্যার উপরই প্রতিষ্ঠিত রাখি কোরআন এবং সন্না কোরআন এবং সন্ন্যার উপর দিনকে প্রতিষ্ঠিত রাখলে তখন আর সকল বেদাত থেকে আমরা মুক্ত থাকতে পারবো আমাদের সমাজ মুক্ত থাকতে পারবে আমাদের পরিবার ব্যক্তি সকলে মুক্ত থাকতে পারবে আমরা সিরাতুল নবীর প্রেরণাকে ধারণ করি আমাদের জীবনের সর্বক্ষেত্রে তাকে অনুসরণ করার মধ্য দিয়ে তাহলেই আল্লাহর প্রতি মাহাব্বাহ এবং নবী সাল্লা সাল্লামের প্রতি মাহাব্বাহ প্রমাণিত হবে এবং তাহলে সে মাহাব্বাহ আল্লাহর কাছে কবুল হবে আমাদের জীবন আমাদের সমাজ আমাদের বিশ্বাস সুন্দর হবে রেবেল মাসে আমরা বর্জনীয় দিকগুলো বেশি করে জানব আমাদের সমাজের যে বেদাতগুলো প্রচলিত হয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করব এবং এ অঙ্গীকার নিয়ে অনুরোধ